মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল ভয় ভীতি তুলে নাও মোদেরকে করে দাও শিশা ঢালা প্রাচীল অটল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল জীবনের বিনিময় দাও গো ফিরিয়ে রাশেদার সেই খেলাফল মোদেরকে করে নাও রাহে সৈনিক তব মোদেরকে করো মদ জীবনের বিনিময় দাও গো ফিরিয়ে দার সেই খেলাফল মোদেরকে করে নাও রাহে সৈনিক তব মোদেরকে করো মদ ইমান সাহস দাও আনতে পারি হুকুমত মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচারে দাও মনোবল চাই না গো সুখ দাও যত দুঃখ চাই শুধু পুরাণের রাজ ফিরাইও না কো সাজিয়ে দাও গো দিন বিজয়ী সাজ চাই নাই শুধু কোরআনের রাজ ফিরাইও না কো সাজিয়ে দাও গো দিন বিজয়ী সাজ করি গো সবর দাও গো মুদের সেই কুদরত মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল ওগো দয়া অধিপতি মোদেরকে যদি দাও গো বিজয় তোমার কিসের ক্ষতি জীবন নিয়ে নাও রক্ত যত চাও করো গো দিনকে আজাদ মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে অনাচার দাও মনোবল ভয় ভীতি তুলে নাও মোদেরকে মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল মোদের কদম যেন থাকে অবিচল রুখতে চারে দাও মনোবল